করো আমার নামাজ একটু মনে করো কোনো অসুবিধা নেই কিন্তু তোমার জুতা চলে নিয়ে গেলে বাড়ি ফিরবো কিভাবে খালি বাইরে বা এক টাকা বিনবে আমার দল নমস্কার নিজের হাতের থেকে বাংলার হাতকে বেশি তারা দান সেই বান্দার মধ্যে আবার আল্লাহ রবুল আলমিন সবচেয়ে বেশি তারা দান দিয়েছেন প্রত্যেকের উপরে দায়িত্ব দিয়েছেন পুরা বান্দাদের মধ্যে মাতলুদের মধ্যে তোমার উপরে তোমার বাপ মায়ের হাত সবচেয়ে বেশি আল্লাহ রসুলের পরে প্রত্যেকটা মানুষের সামনে তার বাচ্চার তাদের দায়িত্ব কর্তব্য আল্লাহ তালা সবচেয়ে বেশি দিয়েছে এই কারণে কোরআনের বিভিন্ন আয়াতে যেখানে আল্লাহ রবুল আলমিন নিজের হক তলব করেছেন ওর সঙ্গে মিলায় আমাদের বাপার হকটাও তলব করেছেন কে দেন আমি চললি আমার সকর্মচারী কর এবং তোমার পিতা মাতার সকর্মচারী কর কৃতজ্ঞতা প্রকাশ করো এছাড়া আমি মামলাকে রাজি করার কোন রাস্তা নেই হ্যাঁ আল্লাহ রসুল কত কথা বলেছেন এই ব্যাপারে বাপ মায়ের দিকে একবার চাইবা মহাত্মের সাথে আল্লাহ তালা তোমার আমল্লামায় একটা কবুল হাজার সব লিখে বাপ মাকে যারা আরামে রাখে একদম করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তিতে রাখে বাপ মাকে যারা প্রেসান রাখে আল্লাহ আজকের দুনিয়াতে যে পথ গ্রহণ করা হয় সে প্রতিপতি হোক খুব পায় না ওই যে বাপ মায়ের মনের কষ্টের কারণে সমস্ত শান্তি থেকে সে বঞ্চিত হয়ে আর আখরা সম্পর্কে আল্লাহ হাবিব বলেছেন তোমার বাপ মা তোমার জন্য জান্নাত না তোমার জন্য দোজক যাদের দোয়া নিতে পারো বাপ মা তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট আর যদি বন্ধ করো তোমার বাপা তোমার জন্য দোজকের সার্টিফিকেট আচ্ছা, এটা কিন্তু কথা যদি তারা অন্যায় ভাবে বন্ধ হয়ে যায় অন্যায় করে দিল সেখানে সন্তানের কোনো ক্ষতি হবে না বাপ্পা অন্যায় ভাবে বদ্ধ আছে সেই বদ্ধ আছে আল্লাহ হুকুমের মধ্যে থেকে যদি অর্থাৎ আপনি তাদের বৈধ অধিকার দেন নাই ন্যায্য অধিকার দেন নাই তখন বদয়া করব বদয়া করা লাগে না মনে কষ্ট পাই এটা আমাদের কর্তব্য আসলে না তারাই রং রং হয়ে আপনাকে বলতে হবে যেমন তাদের দাবি আপনি জামাতের সাথে নামাজ পড়বেন না জামাতের সাথে পড়বেন এটা তারা পছন্দ করে এখানে আপনি জামাতে আসবেন এই কথা চিন্তা করবেন না যে আমি তো তাদের বদয়া লাগবে এই বদয়া বেরোলেন তারা আল্লাহ যেখানে অর্ডার দিয়ে রাখছেন পুরুষদের জন্য জামা নামাজ করা অজিব সেখানে আপনার অধিকার নেই কথা বলা অধিকার আল্লাহ হাবিব পরিষ্কার ঘটনা করছেন আল্লাহকে নাফরমানি করে আল্লাহ অবাধ্যতা করে কোন মতলবের কথা মান্য করা যায় তাদের কারো বলে থাকে করা আপনি আপনার চেহারাকে আল্লাহর হাবিবের চেহারা তো বানাইতে চান বাচ্চা করুন করুন তারা ভুলের মধ্যে আপনি আল্লাহ আমার চেহারা আল্লাহর হাবিবের মতো হইতে হবে আজকে তো আমি মরে যায় তা তখন ডাকা তারা কারো জানা কবরে আল্লাহ কাছে কি পেশ করবো আল্লাহ তো জিজ্ঞাসা করবেন কি নিয়ে কি পেশ করবো আমরা তো শুধু গান্ধা দুনিয়া নামাবো এটা পেশ করা যাবে আল্লাহ আমার পাবে কুড়ি ঘর লেগে গেছিল আমি বিল্ডিং করা বানাই আল্লাহ বুঝিয়ে দেবে যে এই দায়িত্ব তোমাকে কে দিয়েছিল তুমি ইমান শিখলা না তুমি নামাজ শিখলা না কোরআন সই করলে না তুমি একটা বিল্ডিং বানাইছো আরাম পয়সা দিয়ে তোমাকে চাকরি কে আল্লাহ তারা কষ্ট করবে ওটা দেখাই তখন কিন্তু আপনার চেহারা মুখে রসুলের নমুনা থাকে আপনার শেষ করা আল্লাহ করা সমান হয়ে গেল হেঁটে পেশ করে আল্লাহ আমি আর কিছু পারিয়া না পারি আমার চেহারা থাকে তোমার মতো চেহারা তো বানাই দেয় এইখানে বাসনা বাধা দিল মানা যায় অনেক উদাহরণ হতে আপনি সুন্দর তালিকায় দিনদার মেয়েকে বিবাহ করতে চান তারা রাজি নেই তারা মডার্ন মেয়ে আনবে এবং সেখান থেকে লাখ লাখ টাকা যৌতুক আদায় করবে তারা ওই পক্ষে আসবে আপনি জানেন যৌতুক হারাম দুনিয়ার আইনেও হারাম শরিয়াতার আইনেও হারাম আরে মসজিদ মেয়ে নিয়ে আপনি চলবেন টেলিভিশনের মধ্যে যদি মেয়ে বড় হয়েছে সব বুঝতে টেলিভিশনের মধ্যে এটা এই ঘর কারণ এখানে আপনি অন্যায় করেন না ভুলটা বাচ্চায় হয়েছে তাদের দিন এলেন না থাকায় তারা ভুল কাজটা থাকে এই ক্ষেত্রে তারা যদি বদলা যায় আপনার কোনো বাবুগানাও ক্ষতি হবে এখানে যায় নেই আপনি তাদের কথা মানেন মানে যৌতুক নিয়ে একটা বদ্রিন মেয়েকে নিয়ে আসেন যে আপনিও বদ্রিন হয়ে যাবেন শরিয়াত আপনাকে বলবেন পারে আপনার রং করতেছে আপনি আল্লাহর হুকুমের উপর আছেন এখানে তাদের বর্তমানটা কোনো কাজ হয় কিন্তু যখন তারা সহিভাবে কষ্ট পাবে তাদের ন্যায্য হাত আপনি দিচ্ছেন না এটা তো আপনার দুনিয়াও নষ্ট করবে আখড়া তো নষ্ট করে দেবে বৈঠক কারণে তারা মনে কষ্ট পাইলে আপনার জন্য জাহান্না মহাজে করে এই বাপ মায়ের হক মায়ের করতেছিলাম তারা দেখতে থাকলে সস্তা হয় এই পিতা মাতা ইন্তেকাল করলে সস্তা হয় এরপরে দুটা হাত কত জমা আমি বলেছিলাম তা আমাদের যতদিন আয়াত আছে তাদের মাত্রাতে দোয়া করতে হবে মাত্রাতার জন্য কিভাবে দোয়া পাবেন এইটা পর্যন্ত আল্লাহ তালা কোরআনে বলে দিচ্ছেন নিজে গ্রাস করে দিচ্ছেন এইভাবে বলছেন বলছিলাম সৃষ্টির কাছে দরখাস্ত করবেন সৃষ্টি আপনার আত্মীয় বন্ধু উনি নিজেই দরখাস্ত লিখে দিলেন আর অফিসই আছে এই দরখাস্ত বাতিল হতে পারে যে আল্লাহ কাছে পাবেন উনি দরখাস্ত তৈরি করছেন কোরআনের মধ্যে দেখবে বলবেন ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب হে আমার খবর আমরা তো পালনেওয়ালা মনে করি চাকরি আমরা পালনেওয়ালা মনে করি ব্যবসাকে আর যারা জমির মালিক ভুইয়া ভুইয়া ভুইয়াওয়ালারা মনে করে জমি সব বাতিল হয়ে একটা পালনেওয়ালা এগুলো পালনেওয়ালার দিও পালনেওয়ালা তো মাওলায় করিম হে আমার পাও পালনেওয়ালা মাওলা আমাকে মাফ করে দাও আমার আব্বা আম্মাকে মাফ করে দাও আমি বলতে আব্বা আম্মা বললে এর যে দাদা দাদি আছে এর যে নানা নানিও চলে আসে তারা উর্বতন পাপা আমাদের তাদের সকলকে মাফ করে দেয় অলিল মুমিন আর সব মমিনদেরকে মাফ করে দেওয়া হিসাব হিসাব দিবসে শ্রাবণ দিবসে দুই নম্বরটা বাদ করেছিলাম যে আমরা যত নকল ইবাদত করব চাই পাঁচটা টাকা দান করি চাই দুই এলাকার নকল নামাজ পড়ি চাই একটা নকল রোজা রাখি চাই কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত করি যে কোনো নকল ইবাদত করব নিয়ে করব আব্বা আম্মাকে আল্লাহ তার দয়া মায়া দ্বারা আমাদের স্বভাব কমাবেন না আবার আব্বা আম্মাকে ওই পরিমাণ সব পৌঁছে দেবে যত নকল ইবাদত করব আর এই ওই প্রসঙ্গে আমি বলতেছিলাম এই যে দ্বিতীয় দায়িত্ব তাদেরকে সব করা এইখানে খেয়াল রাখতে হবে কিন্তু সব মাধ্যমে করাইতে হবে অন্য তো পাবে নবীর অত্যন্তের ক্ষমতা নেই আপনার আব্বা দুধে কিছু সব দিয়েছে কারোর ক্ষমতা নেই একমাত্র আল্লাহ ওনাকে নিয়ে যখন পৌঁছাইতে হবে ওইটা ওনার অনুমোদিত পন্থায় হইতে হবে আপনার মূল হলে হবে আপনি মনে করেন এইভাবে করলে আমার আব্বা মা অনেক কম পাবে এ হবে না এগুলো আল্লাহ পর্যন্ত করতে আমি উদাহরণ দিয়েছিলাম যারা মৃত্যুবার্ষিকী পালন করি শরিয়াতে নেই হিন্দুদের তরিকা খ্রিস্টানদের তরিকা ইসলামে হ্যাঁ? নেই আল্লাহ রসুলের যেদিন জন্ম সেদিন মৃত্যু সোমবারে জন্ম সোমবার মৃত্যু কেন কথা আল্লাহ যাতে আপনি জন্মবার্ষিকও পালন করতে না পারেন মৃত্যুবার্ষিকও পালন করতে না পারেন বার্ষিকী পালন করার জন্য তিনি আসেন তিনি আসেন ওনার আছেন তেইশ বছরে যা বলে গেছেন এইগুলো বাস্তবায়ন করেন আপনার জেন্দিগিতে আপনার পরিবারের মধ্যে আপনার পাড়া প্রতিবাসী করেন তেইশ বছরে যা শিখাই গেছেন তিনি ওইগুলো বাস্তবায়ন করতে হয়েছে আপনাকে বাপটিকে পালন করতে বলে নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমীর সুযোগটাও রাখেন একই দিন জন্ম একই দিন মৃত্যু রাখবে করতে না করতে পারে জন্ম উৎসব করবেন তারা গুরু বলে একসাথে মৃত্যু মৃত্যুদের কাছে গুরুত্ব হয়ে গেছে আবার দুঃখের মাহবিল করবেন শোক মাহবিল আর একজন বলে আজকে রসুলের জন্মদিবস আজকে দুঃখ করতে চাচ্ছি কোনোটাই করার রাস্তা নেই কোনোটা করার নাম শরিয়ার নাম শরিয়ার মতো উনি কি করে গেছেন ওইগুলো ওটা কোনো কোনো হ্যাঁ জুলুসে ঈদে মেলাদুলের মাহফিল করেন নাই ওনার ইন্তেকালে পরে একশো বছর তাহারা এখান থেকে ছিলেন তারা কোনোদিন করেন নাই তারা কাজ করেন সিদ্ধির করেন এর নাম সরিয়াত না এলে এসকে রসুলের নামে মন বলা কাজ করলেন যার কোন সব নেই সব পাইতে হলে হাতিতে দেখাইতে হবে হাতিতে দেখাইতে ছিলাম যারা আমরা জন্মবাদ মৃত্যুবাদ কিছু করি আমরা তিরিশা চল্লিশা করি চল্লিশা হিন্দু আনি হিন্দুরা চল্লিশ দিন দিন শ্রান্ত খাওয়ায় ওখানকার মুসলমানের মধ্যে চল্লিশা আমরা কুলখানি করি আছে ডাল যায় যায় আমরা ধুমধাম করে তাপমান মৃত্যুকে ধুমধাম করে গরিবদেরকে খানা খাওয়াই শরিয়াতে শরিয়ার পক্ষে খুশির পর্বে দাওয়াত খাও খুশির পর্বে দাওয়াত খাও বিয়ে করতে অলিমা খাও সন্তান হইতে আটিকা করো খুশির পর্বে দাওয়াত কিন্তু বাপ মারা গেছে মা মারা গেছে এটা কোনো খুশির পর্ব না কেন ধুমধাম করে আমি ধরে হয় খুশির কি আছে যায় ভয়কে যদি মনে যায় গরিব থেকে ভয় লিল্লা বলে কিন্তু টাকা দিয়ে যায় এখানে মেহমান রসুল আছে এরা ভয়কে মনে চায় না চলে যায় না কোনো একদিন কোনো একদিন এখানে কিছু টাকা দিয়ে দিলেন আপনার সঙ্গে মনে যায় মনে মনে নিয়োগ করলেন তার বেলাটা খাবে আপনার তার সব হয় আমার আব্বা আব্বার জন্য পায় আপনি সব বেনামাজি দোকান করছেন আর একদম বিয়ে বাড়ির মতো ধুমধাম করে সবাই দিলেন সব এসে গোনা বেশি হয়েছে যে বেপরটা হয়েছে সব এসে গোনা বেশি এইটা আপনি বসতে দেবেন তো আপনার বলে গোনা বসতে দেবেন এই জন্য আছে মৃত্যুর সময় ধুমধামের খানা নেই অনেক এলাকার লোকেরা বলে বলে ফেলেন খানা না খাওয়াইলে গেলে আমাদের হাতের থেকে মাটি নামাইবে না হ্যাঁ, ছেলে যখন দাওয়াত না খাওয়াবে যারা কবর দিকে ছিল তাদের হাতের মাটি আর নামে এত ভুল মাটি আর নামলো এই হারামটা খাওয়ানো করে এই মাটি নামলো তো না আমার গায়ের গণনা বলতেন যত্ন শহরে এক মারা গেছে অনেক দিন গ্রহণ করে ঠিক আছে নব কিন্তু তার হাতে দরকার অনেক নষ্ট হয়ে গেছে অনেক দিন মারা গেছে এখন লোকের ধর্ষে তার ছেলেকে ধর্ষে তার ছেলেকে তুমি আমাদের হাতের মাটি নেওয়া অনেক লোকজন করতে তো তারা কি করে তারা অপারও হয়ে গেছে পরে গেছে তার পাঁচ লক্ষ লক্ষ টাকা কিন্তু হয়ে গেছে আরো কিছু দিন পরে খানা পাঠাই লোকজনকে দাওয়া সব লোকজন নবাবের খানা খাবে সব বসে হবে সময় ছেলে বললো যে মেহমান আমার একটা কথা আছে এই কিভাবে আমি এই ঋণ শোধ করবো কোনো ব্যবস্থা নেই আমার এর মধ্যে এই মহল্লা মধ্যে অনেকেই আমার উপরে চাপ সৃষ্টি করছে যে আপনাদেরকে দাওয়াত না খাওয়াইলে তাদের হাতের মাটি নাম করতে অনেকে কথা বলছে তখন আমি অপারক হয়ে আরো কিছু লোন করে এই খানা তাদের আসল অবস্থা আপনাদের মনে করে দিলাম এখন আল্লাহ নাম দিয়ে আপনার খাওয়া শুরু করে এভাবে খানা তৈরি করছে আপনাকে বলে দিলাম পরে আসলে মুখ্য এই বক্তব্য শুনে সব লোকজন খানা না খেয়ে চলে গেছে এই যে ওই এলাকার থেকে এই প্রথম উঠে গেছে আমার সাহেব বলতেন এই উঠে গেছে এবার তারা একশো বছরের কাছাকাছি হয়ে গেল আজকেও এই অনুষ্ঠান করে এই ছেলের এক বক্তব্য তুলে সব লোক হেদায়ত হয়ে গেছে এই অনুষ্ঠান নেই আর অনেক ছেলে হ্যাঁ এই মানুষের কারণে লজ্জায় পড়ে তরফ করে এই আমাদের দেশে এত এইভাবে আমরা না করি আবার অনেকে আছে তার বাপ করে টাকা দিয়ে খতম পড়ায় টাকা দিয়ে খতম পড়ায় কোনো মাদ্রাসায় কোনো মসজিদে তারা হুজুরা থাকে তাকে টাকা দেয় বা তাদেরকে নিজের বাড়িতে নিয়ে আসে তাকে খতম পড়ায় বাড়িতে নেওয়া একটা অন্যায় কারণ ওই যে ছেলেগুলো আপনি নিয়ে গেলেন তো পড়া নষ্ট হয়ে গেল এছাড়া আপনার তো পড়াশোনা পাঠিয়েছে আমাদের ব্যক্তিগত দলু আছে এদের পড়া নষ্ট করা এই হেজবতের লাগছে তিন বছর মহল্লার উপরে রায় নিয়ে যায় এই খতম করতে করতে এখন লাগলো চার বছর লাগে লাগিয়ে দিলেন কেন এখানে দিতেন হুজুরা এটা পড়ার টাইম না আসলে পড়ায় বিভিন্ন সময় লেখা করে দিত আপনার খতমও পড়াই দিত আমার এদের ওই দিনের ক্লাসটাও কি হতো না নষ্ট হইতো না বাসায় নিয়ে এলে ক্লাসটা নষ্ট করে দিলেন যে এক সপ্তাহ পড়াই দিলে না একজন তো নেবে না কিন্তু অনেকেই নেবে স্কুল কলেজের সেশন জব দেবে তোমার জব হয়ে গেছে এবার নেওয়া বিষয় বিশ্বাস রাখতে হবে যে দোয়া আসে মহল্লা পড়বে তো নাস্তাতে পড়লো আল্লাহ তালা আসে মহল্লা থেকে আমার আব্বা আমার বই কি করবে কোন জরুরি না হুজুর আমার বাসা এসে পড়লে তখন সব পড়বে সাথে পড়লে সব পড়বে না আল্লাহ সব ভুল এই যে আমরা বাসায় নিয়ে যেটা ভুল আমার খতম করে যে টাকা দেয় আর এক ভুল সমস্ত দুনিয়ার উদ্দেশ্যে খতম করা টাকা দেওয়া যায় দুনিয়ার উদ্দেশ্যে খতম করাইলে টাকা দেওয়া যায় আপনি অসুস্থ আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে টাকা দেওয়া যায় এর জন্য খতম করাইলেন আপনার ব্যবসা বাণিজ্য বরকত দিতে না খতম করে দিলে আল্লাহ যেন বর্তম দেয় এখানে টাকা দেওয়া যায় আপনার নামে মিথ্যা মামলা হয়ে গেছে আল্লাহ আপনাকে রক্ষা করুন খতম করে দিলেন এখানে টাকা দেওয়া যায় কিন্তু যেখানে সব প্রশ্ন উদ্দেশ্য এখানে যে টাকা দিবে সে গোনায় কবিরা করি যে নিল সে করে কবিরা করলো কাজ করলো এবং টাকা নেওয়ার সেটা খতম করছিল এই খতমের সবটা বাতিল হয়ে গেল যখন বাতিল হয়ে গেল তখন সে যে আপনার আব্বা আমার রুহে পৌঁছাই দিল কি পৌঁছাই দিল সবটাকে বাতিল হয়ে গেল সব সবটাই হয়ে গেল টাকা দিলেন গুণা কামাইলেন উনি নিল হারাম পয়সা নিল আপনার বাপ পাও হয়ে গেল এমন একটা কাজ করা হলো আত্মীয় গোনাগার বন্ধুর গোনাগার আপনার বাপ এক পয়সা পাইলেন সরিয়া করে শরীয়তের পথটা শোনানো আমাদের দায়িত্ব আসলে ময়দানে আপনি আমাদেরকে ধরবেন দেখবেন যে এত ফটো পড়াইছেন হুজুরদেরকে টাকা দিচ্ছেন অথচ আমাদের না আসলে আমাদের খুব দেখতে পাবেন যে আপনারা আপনার আম্মা দুয়ে কয়টা খতম জমছে একদম না একদম খালি তখন ওইটা মৌলদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে তাহলে এই টাকা দিতে খতম করলো কোথায় গেল আমাদের মশলা না বলি আমরা দায়িত্ব আল্লাহ আমাদেরকে আলের বানাইছেন উক্তি বানাইছেন আমাদের অন্ধকারে থাকেন আর সঠিক প্রশ্ন না জানেন আমাদেরকে আটকে দেওয়া তোমরা কাজের জন্য মুক্তি হয়েছিল তোমরা কি কাজের জন্য মুখালি পড়াইছ এখন কি কাজের জন্য হইত তোমার সব মুখালিরা কিছু জানে না ঘটনা মাথায় সব উল্টা পাল্টা করতেছে পয়সা নষ্ট করতেছে বাঘকে ঠকাই দিতে তোমরা কি করো কি করে তো খালি কিস্তা শোনাই তো আর আল্লাহ হুকুম আসল শোনাও নাই আমাদের পাকড়াও দাও এই পাকড়াও থেকে বাঁচার জন্য এসব মশলা আমাদের বলে দিতে হবে আমরা স্বামীতে ক্লিয়ার লিখব যেই বিনিময় কথা আছে সব বাতিল সব বাতিল হলে আমরা আব্বা আমা কিছুই পেলেন এই জন্য নিজেরা খতম করে পুরা খতম না হয় যা হয় তাই আল্লাহ এত সহজ করে দিচ্ছেন তোরা কুল আল্লাহ হাত তিনবার করলে আল্লাহ তাহলে একটা খতমের সব কেন হারাম পর্যায়ে বাপ মাকে ঢালাবে এত সহজ করার পরে নিজেরা পড়েছে অথবা এমন মৌলবিদি পড়ান যিনি বিনিময় ছাড়া খতম করে দেয় আমি একটা বড় মাদ্রাসা চালাই রাজনীতি লেভেলের মাদ্রাসা সেখানে অবস্থায় খতমের জন্য আমরা তাদেরকে সতর্ক করি খবরদার কোন বিনিময় লেনদেন হবে না তাহলে আপনার আত্মা পাহরণ করে পাহরণ গেলে আসরের ময়দানে আমাকে আসতে হবে সেটা আপনার কাছে কিছু লাভ আপনি এইভাবে কেন পয় দিলেন এবার আত্মা আমরা কিছুই পারব তাহলে আপনারা তো দায় দায়িত্ব দিতে পারবেন আল্লাহর বিধান নেই আল্লাহ রক্ষা করে দিন অনেকে পেড়াপেড়ি করেন কিছু টাকাও খরচ করতে চাই আলাদাভাবে দেখে এই খতমের সাথে কোনো কানেকশন নেই এই মাদ্রাসায় হোক এই মাত্র খাও আলাদা আবার দান করেন দান করে রসিদ নিয়ে যান আমরা যারা পড়ব আমাদেরকে দিবেন না এটা একদম আল্লাহ আপনি আমাদের ভাই প্রত্যেকটা মুসলমান তিনি ভাই আপনি একটা প্রয়োজন নিয়ে আসেন আল্লাহ আমাকে তার কালাম দিতেন আপনাকে উপকার করা আমার দায়িত্ব আমরা করে দিচ্ছি বলে দিচ্ছি এর কোনো বিনিময় হবে কোনো টাকা চাই না এই যদি কিছু চায় আলাদা দান করেন মাদ্রাসায় দেন মুক্তি দিলেন রসিদ নিয়ে নেন আমরা যারা পড়বো আমাদেরকে দিবেন তাকে নিজেরা পড়বেন অথবা এইরকম মৌলবিধি পড়বেন আলহামদুলিল্লাহ এখন এরকম মৌলবি পাওয়া যাবে যত বেসরকারি মাদ্রাসা আছে আমার জানা মতে কেউ পয়সা নিয়ে কত পড়ে যেটা আরাম আরাম কাজেই তারা করবে না আশা এই যে একটা প্রশ্ন আমাদের চালু হয়ে গেল পয়সা দিয়ে করা হবে আগে বলছেন দুনিয়ার জন্য হয়তো ঠিক আছে আপনার উদ্দেশ্য দুনিয়ার কোনো সেখানে বিনিময় দেন কেউ মানা করবে না সেখানে সব পৌঁছবেন আর চলবে না অনেকে আব্বা আম্মা সব নেতার জন্য কবিনা কত পড়ে কবিনা কত পড়ে মাইক ফতোয়ার কিতাবগুলোতে লিখতে বাইরে কবিতা পড়াইলে আট দশ রকম গুনায় কবিরা হয় আট থেকে দশ রকম গুনায় কবিরা তাদের ঘুমের করা করা অনেক তাদের বেড়ে অনেকে ঘরের মধ্যে বাঁধা তাহার করছে তাদের তাহাজুদের সমস্যা সৃষ্টি করা হবে তাহাজুদ করতে পারবে না যায় অনেকে বাথরুমে বসে আছে ওই অবস্থায় কোনা পড়া শোনা ঠিক না পর নিষেধ শোনাও নিচ্ছে তাদের মাইকে বলুন সুন্দর অবস্থা রাজা চারটা করতে আপনি দায়িত্ব বলেন তাছাড়া এর মধ্যে রিয়া পাওয়া যায় নাম কামের জন্য বক্তব্য না এইভাবে তারা দেখেছে আর দশটা কোনায় মহিলা এই ধরনের তাদের মহিলা করা সেই ছবিটা তো যায় আবার যদি টাকা বিনিময় হয় ডবল হারা হয়ে ডবল হারা হয়ে গেল কি সম্পর্ক যা হারাম করে অনেকে না জানার কারণে তারা বা আর মেয়ে নাইকে ছবিটা পড়াইছে কিছুই পাইল অনেকে বাপ্পা হয়ে প্রচারের জন্য মিলাদ করাই মিলাদ দুই প্রকার একরকম মিলাদ আছে রসুলের সুন্নতের আলোচনা করা সুন্নতের আলোচনা কোন ব্যাপারে রসুলের তরিকা কি মাইয়েটের ব্যাপারে রসুলের তরিকা কি করতে বলেছেন তিনি এগুলো আলোচনা হবে সঠিক দুরুদ পড়া হবে শহীদ দুরুদ পড়া হবে দোয়া করা এটা সহি মিলাপ এই মিলাপ পড়ে এর সব যদি বাপ্পা রুহে মুক্তি দেন ঠিক আছে আল্লাহ রাস্তা মুক্তি এই একটা মিলাপ সত্যিকার অর্থ রসুলের পুণ্যতের আলোচনা করলেন সঠিক দূরত পড়লেন ভুল দূরত না এই বের করে এই একটা মিলাপ আর একটা মিলাদ আছে সেখানে যে আয়াতগুলো পড়ে ওই আয়াতগুলো একটা মিলাদের সাথে খাটে একটা আয়াত খাটে আয়াত পরে না গান মহাত্মাতুন আবার হাতিম নির্দেশে আলিকুন অলাহির সেখানে হুজুরের নবুয়া থেকে তেইশ বছর ওটা আলোচনা করা হয়েছে আর মিলাপ মানে হুজুরের জন্মের সময় কি ঘটছিল ওই আলোচনা এত তো জন্মের সময় কি ঘটছিল তার কোনো আলোচনা নেই নব্বতের পরে কি ঘটছিল এই আলোচনা এটাকে মিলাপ বলে না মিলাপ বলে নব্বতের পরে আলোচনাকে উন্নত বলে সিরাত বলে ওই যে আপনি মিলাদে পড়লেন মিলাদ মানে জন্ম জন্মের কোনো কথা নেই এখানে আর একটা পরে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما এটা পড়ে এখানেও ইন্ন আল্লাহ মালাইকাতু ইউসাল্লুনা আলা নবী নবী শব্দ আছে চল্লিশ বছরে তিনি নবী হয়েছে তাহলে চল্লিশ বছরের পরেরটা আছে এখানে তো দন্তের কাহিনী নেই এটা মেলালে কি যে পড়া যায় যে আয়াতগুলো করতেছে তা মিলতেছে না আচ্ছা দুই নম্বর পরে তাওয়াল্লুক তাওয়াল্লুক তাওয়াল্লুক মানে রসুলের মায়ের গর্ব যখন পূর্ণ কিন্তু আয়াত না হাজির কে বা কারা মায়ের গর্ভ যখন পূর্ণ হলো তখন রসুল্লাহকে ভূমিষ্ঠ করবে এটা কোরআন না হাদিস পড়া হলো কি এটা কোরআন আয়াত না হাদিস হলো কিছু না কে বা কারা বানাইছে তার অর্থ অপ্রয়োজনীয় এই মনে এটা কোরআন কতগুলো গজল গাইলেন কবিতা গাইলেন না হয় ফেরস্তা খোদা হয়েছে উন্নত তোমার কবিতা গাইলেন এর সব কি হবে সবটা কি করে তারপরে গুরুজন নামে যারা বললেন এটা ভুল ওই গুরু আল্লাহ রসুল শিক্ষা দেন নাই সালাম আলাই আল্লাহ রসুল যত গুরু শিখাই দিয়ে গেছেন সব হাতে এক জায়গায় করা বুঝে দেখেন তখন আলেমদের ঠিক করেন ইয়ানবী সালাম আলাইকা এইরকম কোন দুরুদ আছে কিনা হাতে আমি বোখারের জন্য পড়াই তিরিশ বছর বাইশ বছর পোখারি আমি তো এরকম কোনো দুধ পাই না না এর অর্থ মেলে না শব্দ মেলে না এর অর্থ দাঁড়ায় হে জনৈক কবি তাহলে কোন কবিটি সালাম ছিলেন সেটাও আপনি জানেন না নবী হে জনৈক নবী ইয়া রসুল হে জনৈক রসুল তাহলে স্বরক্ষ নবী রসুল থেকে তাকে আপনি এটা দিচ্ছেন আপনারও জানা না তারপরে আজকে নেই এবার হঠাৎ দাঁড়াই গেল আপনি ভারত পুরানা বসে পড়েন নাক পুরোটা দাঁড়ায় পড়ে হঠাৎ দাঁড়িয়ে দেওয়া শরীরের বিরোধী কাজ এর অর্থ হয় কি এখন দাঁড়িয়ে যাওয়াটা উত্তম বসে থাকার থেকে কি দাঁড়িয়ে যাওয়াটা উত্তম অত নামাজে সেই বৈঠকে বসে দুরুদ করার জন্য আপনাকে বলা হয়েছে নামাজের মধ্যে শেষ বৈঠকে আপনাকে বসা অবস্থায় দুরুদ করতে বলা হয়েছে বোঝা কাছে বসে মনোযোগ সহকারে দুরুদ করা উত্তম আপনি দাঁড়িয়ে তো নামাজের টাইম আসবেন গেলেন আপনি কেউ কিন্তু আপনি কোন দলিলে দাঁড়াই গেলেন দলিল দেখেন বসে পড়া বেশি উত্তম আর আপনি তো দিচ্ছেন দাঁড়াই দেওয়া বেশি উত্তম আপনি তৈরি হবে আপনাকে হাজির পেশ করতে হবে ওরা উপর আয়াত পেশ করতে হবে ওইটা কই দেখা আর যদি বলেন যে এই জন্য দাঁড়ায় গেছি আল্লাহ রসুল হাজির হয়ে যান হাজির হওয়ার দলেই করি পরিষ্কার বলে দিতে আল্লাহ তালা প্রচুর ফেরস্তা ঠিক করে রাখছেন লাখ লাখ তাদের একটাই কাজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ আমার কোনো দুরুস্তরিক করবে ওই ফেরেস্তাদের দায়িত্ব হল ওই দুরুস্তরিকটা তারা আমার যায় বলতে তিনি যে হাজির হবেন এইরকম হাতির যদি তাহলে ওই হাতির কি হবে হাজির হওয়ার কোনো হাতির কেউ দেখাতে পারবে আপনার চিন্তা করেন ওই হাতিতে কি অর্থ থাকবে আল্লাহ কেন এই লক্ষ লক্ষ ফেরেস্তা এই দূরত পৌঁছানো কাজে নিয়োজিত রাখছেন আল্লাহ রসুল যদি নিজেই হাজির হয়ে যান ফেরেস্তা ফেরস্তাগুলো কি করবে সেটা দায়িত্ববান অথচ তিনি নিজেই বলে গেছেন যে আল্লাহ তারা ফেরেস্তা ঠিক করে তারা তোমার নাম তোমার বাপের নাম তোমার বংশের নাম সহ এই তোমার দূরটা আমার অবদান দেব তো হাজির করতেছেন আমাদের পুরুষ পৌঁছানো হয় আপনি বলতে চান আল্লাহ রসুল হাজির হয়ে যায় এটা আপনার ভুল আকিদা এটা আমার ইমান ক্ষতিগ্রস্ত হবে এই বিশ্বাস থাকলে যদি এর সাপোর্টে কোনো আয়াত নেই এর সাপোর্টে কোনো হাজির আর একটা অন্যায় করবে তারপরে আবার কি বললেন বিনিময় নিলেন দেখা যাচ্ছে যে আয়াত পড়লেন তা মেলে না বাংলা কবিতা গাইলেন তাওয়ালুদ পড়লেন ভুল দূর পড়লেন ভুল বিশ্বাসের ভিত্তিতে দাঁড়াই গেলেন এই আরেকটা মিলাদ এই মিলাদের কোন পাঠ কোন অংশ শরিয়ার সমর্থিত না শরিয়ার সমর্থিত না আপনি এইটা করে যদি বক্সে দেন তাহলে আপনি আশা করতে পারেন না যে আপনার আব্বা আমার দূরে অনেক সব চলে গেছে আশা করেন তাহলে আশার সুযোগ চিন্তা করছেন অবাস্তব চিন্তা করছেন আমি উদাহরণ দিয়ে থাকি যে আপনার ছেলে আপনার কাছে টাকা পাঠায় আমার মনে কনফার্ম হয় তাইলে হ্যাঁ। কনফার্ম হয় না আপনার যে সব রেখানি করেন আব্বা আম্মার জন্য মায়ের মুরব্বীদের জন্য কোন মুক্তির কাছে কনফার্ম হয়েছেন আমি এইভাবে দিচ্ছি এটাকে পড়ছে ওনাদের মুখে হ্যাঁ। পৌঁছে তো দিলেন পৌঁছলো কিনা কোরআন হাদিসের ভিত্তিতে পৌঁছলো কিনা কোন মুক্তি সাহেবের কাছে কনফার্ম হয়েছে আপনার ছেলে তো ফলে কনফার্ম করে টাকা পাইলেন কিনা আপনি করছেন এটা তাহলে আমরা ওদের পাড়ায় যায় কিনা তাদের ভবনে দিই আলমের কাছে গেলে বুঝতে পারছেন যে আমরা কিছু বলতে আপনার আব্বা আম্মা আমার অপেক্ষায় রয়ে যেগুলো শরিয়ার সমর্থিত না এইগুলোকে সযত্নে পরিহার করতে হবে করে আল্লাহ হাবুল আলমী যেগুলো অনুমোদন করতেন ওই পন্থায় আব্বা আম্মাকে সব বিচারি করতে হবে এটা তাদের পাওনা এইটা তাদের পাওনা তো এই ব্যাপারে আর হক রয়ে গেছে কেনা করছে সাতটা হক আব্বা মা মারা গেলে সাতটা হক এখন পর্যন্ত দুটা হল তিন আর চার সহজ আছে এক কথায় বলে দিন ওনাদের যারা মহাপাতার লোকজন থাকবে দুনিয়াতে তাদেরকে সম্মান করতে হবে এবং তাদের কোনো সমস্যা হইলে আপনার তফিক অনুযায়ী তাদের খেদমত করতে হবে তাদের সম্মান করতে হবে আপনার আপনার দ্বারা মহাপতের লোক আব্বা চলে গেছে আম্মার দ্বারা মহাপতের লোক আপনার খালা বা ওনার বান্ধবী এদেরকে সম্মান করতে হবে এদের কোন বিপদ আবার হইলে মনে করতে আমার নিজের আব্বা আম্মার বিপদ হয়েছে আমাকে সহযোগিতা করতে হবে তাদের কিন্তু খায় খাতে করবেন আপনি এদেরকে খাওয়া ও ওদেরকে আল্লাহ আপনার আম্মা আম্মাকে জান্নাতের নিয়ামত খাওয়া দিচ্ছেন আপনি তাদের মহাপাতের লোকের খাওয়া দিতেন ওদিকে আল্লাহ আপনার আব্বা আম্মাকে জান্নাতের খানা খাওয়া দিচ্ছেন কাজেই এটা তাদের না তো ওনার মহাপাতের লোক হয়ে গেছে এদের সাথে আপনি বিদ্বেষ রাখতে পারবেন না حكيهم دايما ده الدم تحت بعض তাদের কোনো সমস্যা হলে আপনার সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করতে হবে এগুলো তিন আর চার মোট চারটা হলো দুটা আজকে নতুন এই দুটা বললাম আরো তিনটা এটা ইনশা আল্লাহ সামনে বলা হবে পর্যায়ক্রমে বলা হবে তারপরে আসবে আমাদের বিবিদের কি হক সন্তানের কি হক তখন বুঝে আসবে মুসলমানদের দেশে এই যে সমান অধিকার আইন করতেছে কত বেখাপ্পা কত বেহুদা আমাদের বুঝে আসবে এত হক দিয়ে এখন এই আইন করা তাদেরকে মাহরুম করে দেওয়া আপনারা কেন করতে চান তাদের আমরা তো ধ্বংস হয়ে গেছে পারিবারিক বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা সুখ শান্তি হারাই দেব মুসলমানরা আরামে আছে তারা স্ত্রী পুত্র সন্তানাদের নিয়ে কোন আরামের সাথে জীবন যাপন করবে তারা এই শান্তি থেকে মারু দেখা গেল একজনের বউ চাষটা থেকে থেকে বলা নেই আবার স্বামী বিপিকে রেখে আর এক মহিলার সাথে গেছে গা বলা অধিকার সেখানে আইন সিদ্ধ আইন সিদ্ধ হ্যাঁ ছেলে পেলে আঠারো বছর বিশ বছর গেল সেখানে বাপ মায়ের ব্যাপারে তাদের কোনো দায়িত্ব নেই কোনো দায়িত্ব কিন্তু এখানে মৃত্যু পর্যন্ত তার নামে বাপ মার খোঁজখবর রাখা দায়িত্ব মৃত্যু পর্যন্ত আর এখানে আঠারো বছর বিশ হয়ে গেল এখন যে কোনো মেয়েকে নিয়ে ঘুরবে বিয়ে তালাক দিবে কিচ্ছু তো না এক বছর তিন বছর বিয়ে থাকে গেছে পরীক্ষা নিরীক্ষা করে এদের সাথে পস্তা পাওয়া এর মধ্যে বিয়ে করে এক বছর থেকে এক বছর রাস্তাটা চললো বিয়ে ছাড়া এরা দুজনে বিয়ে করলো এক বছরের লাস্টিং করলো জীবন তো তারা পারিবারিক বন্ধন থেকে মুক্ত হয়ে এই সুখ শান্তি একদম হারাই হারাই এখন আমাদেরটা তারা বরদাস করবে ওই পরিবেশ তারা আমাদের দেশে কাজ করতে চাইবে প্রতিবাদ না আগে চলবে এতে আমাদের বউ কাজ যাবে বলা যাবে বলা যাবে হয় এটা করলে মেয়েদের বেশি ক্ষতি হবে তখন তো সমান অধিকার তাদের যদি তারা একসাথে বিয়ে করেও সব খরচ অর্ধেক দিতে হবে দশ হাজার টাকা মাসে বাসা ভাড়া পাঁচ হাজার স্বামী দিবে পাঁচ হাজার স্ত্রী দিবে সন্তানদের লেখাপড়া খরচ পাঁচটা ছেলের জন্য পাঁচ হাজার টাকা আড়াই হাজার স্বামী দিবে আড়াই হাজার স্ত্রী তাদেরকে কত বড় বিপদে ফেলা হয়েছে এখন থেকে আমি আমাদের ঘরের স্ত্রীরা মেয়েরা আমি রানী হালতে আছে এত তাদেরকে হেফত করা হয় কিন্তু আল্লাহ রসুল বলে গেছে তোমার বাপের থেকে মায়ের হক তিন গুণ বেশি তোমার বাপের থেকে মায়ের হক তিন গুণ বেশি সরকারের উচিত ছিল এই ইহুদি নাস্তাকে আইন চাপাই না দিয়ে ইসলামেরটা কিভাবে বাস্তবায়ন করা যায় এইটা চেষ্টা করতো ইসলামের মহিলাদের অধিকার দিতে ওই দেশ অধিকার সবাই আদায় করতে হবে আমরা সেই বেটা শাস্তি হবে এটা বল তো মেয়েরা ক্ষতি হবে তো ওটা চাপার জন্য কেন ওটা চাপাইলে তখন তো মেয়েদের আরো মুসিবত হবে আরো মুসিবত হবে আমি জিজ্ঞাসা করি যাদের বুদ্ধিতে এই কাজ করা হয়েছে সেইটা থেকে সমান অধিকার দিচ্ছে লন্ডন আমেরিকাতে মেয়েরা সমান অধিকার পাইছে এই পর্যন্ত যত লোক পুরুষ প্রেসিডেন্ট হয়েছে কোন অর্ধেক কি হয়েছে মহিলা প্রেসিডেন্ট হয়েছে বড় বড় পক্ষে কোনো মহিলা তো আসেনি মহিলা হতে পারে নাই অর্ধেক খরচ মহিলারা এগুলো কেন করে ওই মহিলাদের ইজ্জত রাস্তাঘাটে ডুবে নেওয়ার একটা ফায়দা দোয়া করি আমরা আল্লাহ এই আইনকে বাতিল করে দেন নীতিমালা নীতিমালা তো আইনের মধ্যে নীতিমালার আলোকে আইন তৈরি হয় এনজিওরা বহুদিন চেষ্টা করার পরে এটা সরকার কিন্তু করাই এর আগে তারা এটা অনেক প্রশিক্ষণ দিতে আমাদের দেশে যারা চেয়ারম্যান হয় মেম্বার হয় এগুলোতে প্রশিক্ষণ দিতে হয় আগামী তাদের ট্রেনিং দেওয়া সে তাদেরকে ট্রেনিং দেয় সেখানে এটা শিখায় যে সর্বস্তরে মহিলাটাকে যদি সম্পৃক্ত করা না যায় তাহলে দেশের উন্নতি হবে হ্যাঁ, ওখানে জেলার ধোলাই করে দেওয়া সব থেকে মহিলা সর্বস্ত এতে বস্তুটিতে ক্ষতি রাখবেন মহিলা ক্ষতি রাখবেন একজন পুরুষ ক্ষতি পড়াইবে আর এক ক্ষতি আর এক সময় মহিলা ক্ষতি পড়াইবে তারা দাবি করতে যে সব সর্বস্তরে যেখানে যেখানে পুরুষের উপস্থিতি আছে ওখানে মহিলাদের উপস্থিত করতে হবে সেটা করে বলতে পারতো কোরআনে তাদেরকে ন্যায্য অধিকার এইটা বাস্তবায়ন করতে হবে আল্লাহ খালিক মালিক তিনি জানেন তুমি সেভাবে দিয়ে নেন বহু জায়গায় মেয়েদেরকে পুরুষদের বেঁচে দিন আপনি সমান করে তারা সবাইকে ফেলে আরো যে বোঝা পাঠাইবেন তার উপরে এই বোঝা ফেলে দিতে পারবে না লন্ডন আমেরিকাও আমেরিকাতেও মেয়েদের বিক্রি দিতে পারবে না এই অধিকার দিতে পারে নাই সেখানে বাপ মারা মেয়ে পড়ার স্কুলে পাঠাই স্কুলে শিক্ষক কর্তৃক এই মেয়েদের ইজ্জত নষ্ট হয়ে পড়ার জন্য দিচ্ছে শিক্ষক গুলো কত পশু এসব অপরিপক্ক মেয়ে তার ছাত্রী তার সাথে এই ব্যবচার করে এগুলো ইজ্জত নষ্ট করছে তারা কোন মুখ নিয়ে আমাদের দেশে আসছেন আমাদের কাজ করছেন তোমরা তোমাদের দেশে মেয়েদের নিরাপত্তা দিতে পারত তাদের দেশে তো পারে রাস্তাঘাটে সেখানে মেয়েদের ইজ্জত দুর্ভোগ করা হবে যেখানে চাকরি করে উপরের পথের দ্বারা নিজের মহিলাদের সব ইজ্জত নষ্ট করা হবে এটা হবেই এতে রাস্তাঘাটে আলাদা হবে আল্লাহ আমাদের হেফাজত করুন যাই হোক খুব দোয়া করেন যাতে কোরআন যে আইন করলে আমরা গজব না যাবে আমরা ধ্বংস হয়ে যাবে কাজেই যারা পরিচালনা আছেন আল্লাহ তাকে সহি বুঝতাম বুঝতে সক্ষম হয় যে ইহুদিন আসাদের কাজ করে আপনাদেরকে বলি আপনার বিভিন্ন পার্টি যদি করেন আমি মানা করতেছি না কিন্তু আপনাদেরও দায়িত্ব এই ব্যাপারে কথা বল জনমত তৈরি করা অনেক কথা বলে না বা আমার নেতা তো কিছু বলে আমার নেতৃত্ব কিছু বলে আপনার নেতা নেতৃত্ব আপনার খোদা খোদা বানাইছেন কেন সে বলুক আর না বলুন আপনার ইমানের দায়িত্ব কি আপনার ইমানের দায়িত্ব কি সে কি আপনাকে কবর আজম পাঠাইতে পারবে আপনার নেতা নেত্রী আপনাকে কবর আজমতে পাঠাইতে পারবে আপনাকে দোলদের আগুনতে পাঠাইতে পারবে আল্লাহ তো দেবে তোমার সামনে আমার কোরআনের বিরুদ্ধে আইন করা হয়েছিল তুমি কি কিছু বলেছিলে তোমরা হ্যাঁ। প্রতিবাদ করছিলে আল্লাহ জয়ী করে আমি জবাব দিলে না আল্লাহ আমার নেত্রী কিছু বলে নাই আমিও করছিলাম আমি তোর খোদা দিলাম না পাঠাও করা হবে এই নেতানের তিনি দোহাই দিয়ে আল্লাহ কাছে বাঁচতে পারবেন না এই জন্য আপনার ইমানের দায়িত্ব এটা যে এইভাবে গোলা জনমাত তৈরি করা যে করা যাবে না আমাদের কোরআন বিরুদ্ধে আমরা পার্টি করতে পারি কিন্তু আমাদের কোরআন মানতে হবে কোরআনকে ভুল মন্ডিত করে কোরআনের বিরুদ্ধে কারণ করে কোনো পার্টি নেই এই পার্টি তালাক দিন এই পার্টি করতে গেলে কোরআনের ব্যাপারে কথা বলা যায় না বুদ্ধবার আপনার গজবের কারণ হবে গজবের কারণ হবে কোরআনের বিভিন্ন আয়তের মধ্যে আছে যে যারা ওটাকে করবি নেতা নেতাদেরকে বলবে তা আমাদেরকে কিন্তু আদান কমানোর ব্যবস্থা করবে কোরআনের একাধিক আয়তা কর্মীরা নেতাদেরকে বলবে আমরা তো সব দল বেসে গেলাম চিন্তা তো করো তোমার কথা তো নাস্তি দুনিয়া আর কেমন কিছুই করে তোমার যে অবস্থা আমার হয়ে গেল কোরআনের বিভিন্ন আয়াতে এই কথাগুলো রয়ে গেছে আমি রহমানি বাবু পত্রিকার কোন একটা সংখ্যায় সব আয়াতগুলো এক জায়গায় করে দিচ্ছিলাম দোলকে যাওয়ার পরে নেতা কর্মীদের মধ্যে কি কথা হবে সব আয়াতগুলো এক জায়গায় করে তাহলে ওই দলভুক্ত আমরা যাতে না হই একজন আমাদের ইমানি চেতনা থাকতে হবে পার্টি পার্টির জায়গায় ধর্মের কোনো বিষয় আসবে পার্টি কমে আমরা ধর্মের পক্ষে আল্লাহ আমাদেরকে ভুল দান করবো